সালাবাহ ইবনু আবু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে উমর ইবনুল খত্তাব রদিল্লাহ তাল্লাহ্ন মদিনার কিছু সংখ্যক মহিলার মধ্যে কয়েকখানা রেশমি চাদর বন্টন করেন অতপর একটি ভালো চাদর রয়ে গেল তার নিকট উপস্থিত একজন তাকে বললেন হে আমিরুল মোমিনিন এই চাদরটি আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নাতনি উম্মু কুলসুম বিনতে আলী রদিল্লাহ তাল্লাহা যিনি আপনার নিকট আছেন তাকে দিয়ে দিন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বলেন উম্মু সালিদ রদিল্লাহ তাল্লাহা এই চাদরটির অধিক হকদার উম্মু আলী তাদিল্লাহ তাল্না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাতে বায়াতকারিণী আনসার মহিলাদের একজন উমর আদিল্লাহ তাল্লাহ্ন বলেন কেননা উম্মুসা আলী তাদিল্লাহ তাল্না ওহুদের যুদ্ধে আমাদের নিকট মশক বহন করে নিয়ে আসতেন